فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনি বিথের নামাজের সংক্ষিপ্ত নিয়ম নীতি জানতে চেয়েছেন বিথের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বীতির পড়া সবার জন্য জরুরি যে যার ইচ্ছা হবে সে এক রাকাত পড়বে যার ইচ্ছা পাঁচ রাকাত পড়া সে পাঁচ রাকাত পড়বে আর যার ইচ্ছা এক রাকাত পড়ার আপনার সে এক রাকাত পড়বে তো তাকবিরে তাহারিমা দিয়ে আপনি নামাজে প্রবেশ করলেন অতঃপর দোয়া স্থিরতা পাঠ করলেন তারপরে সুরা ফাতিহা পড়ে প্রথম যদি তিন রেখাত পড়েন উত্তম হচ্ছে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে উত্তম হচ্ছে সুরা আলা পড়া সাব্বিসমা রব্বিকাল আলা অতপর দ্বিতীয় রাখাতে সুরা কাফেরুন তৃতীয় রাখাতে সুরা ইখলাস বিতির নামাজ তিন ডাকাত বিতির দুটো নিয়মে পড়া যায় একটা হচ্ছে দুই ডাকাতে বসে সালাম ফিরে নেবেন অতপর এক রাকাত পড়বেন আর যদি তিন ডাকাত একসঙ্গে পড়েন তাহলে একই সঙ্গে তিন ডাকাত পড়বেন মগরিবের নামাজের নাই দ্বিতীয় রাখাতে কোনো বৈঠক করা যাবে না আর দোয়ায় কুনুদ রোজ পড়া জরুরি নয় তবে দোয়ায় কুনুদ পড়তে হবে দোয়ায় কুনুদ যদি আপনি পড়েন তাহলে তৃতীয় রাকাতে রুকুতে যাবার পূর্বে হাত উঠিয়ে বা না উঠিয়ে যখন সুরা ফাতেহা তিলাবাত করলেন অতপর কিরা তিলাবাত করলেন সুরা এখলাস পাঠ করলেন অতপর রুকুতে যাবার পূর্বে হাত উঠিয়ে হোক কিংবা হাত বাঁধা অবস্থায় হোক দোয়া কুনুত পাঠ করবেন অতপর তাকবির দিয়ে রুকুতে যাবেন তারপরে তৃতীয় রাকাত সম্পূর্ণ হবে তা শাহুদের বৈঠক করে আপনি সালাম ফিরবেন